করা হচ্ছে শির্ক আর এবাদত বহু প্রকার বহু প্রকার এবাদত রয়েছে অন্তরের এবাদত জবানের কথার এবাদত আমলের এবাদত আর আমলের এবাদতের মধ্যে অনেক এবাদত রয়েছে সিজদা এবাদত দোয়া এবাদত ইত্যাদি অনেক এবাদত রয়েছে দৈহিক এবাদত অন্তরের এবাদত আর্থিক এবাদত তো এবাদত সমস্ত একমাত্র আল্লাহর জন্য যেহেতু আল্লাহ আমাদেরকে তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন ওমা খালাকুল জিন্না আবদুন আল্লাহ আমাদেরকে একমাত্র তার এবাদত বান্দেগীর জন্য সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর এবাদত না করে অন্যের এবাদত করা অথবা আল্লাহর এবাদতের কিছু অংশ অন্যের জন্য করা আল্লাহর এবাদত বান্দেই করছে মানে কিছু কিছু এবাদত আল্লাহর জন্য করছে আর অধিকাংশ মুশ্রেকদের অবস্থা এরকমই তারা আল্লাহকে মানে আল্লাহর জন্য অনেক এবাদত করে কিন্তু অনেক এবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করে পীর বাবার কাছে দোয়া করে আজমেরে গেলে চিস্তির কাছে দোয়া করে বাগদাদে গেলে জিলানির কাছে দোয়া করে বরং অনেক মুসলমান আছে যারা বলে ইয়া গৌসুল আজম আব্দুল কাদির জিলানিকে বলে ইয়া গৌসুল আজম এ গৌস শব্দটি ইস্তেগাছা থেকে লেখক কি বলেছেন বাবুন মিনা শির্ক এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে শির্কের অন্তর্ভুক্ত হলো আল্লাহ ছাড়া অন্যের কাছে ইস্তিগাসা করা ইস্তিগাসা মানে কি বললাম ফরিয়াদ করা বিপদ থেকে উদ্ধার কামনা করা এটি হচ্ছে শির্কের অন্তর্ভুক্ত এই ইস্তিগাসা শব্দটি গস থেকে উৎপত্তি যারা মুসলিম অথচ শিরিক করে তারা গস কাকে বলে আব্দুল কাদির জিলানি বড় পীর তাদের ভাষায় বড় পীরকে তারা গৌসুল আজম বলে গৌসুল আজম তো গস মানে বিপদ থেকে উদ্ধারকারী আর আজম মানে মহান যিনি মহান এই বিষয়ে যিনি মহান মহান উদ্ধারকারী মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ কোন মানুষ যদি মনে করে যে মহান উদ্ধারকারী কি উদ্ধারকারী আল্লাহ ছাড়া অন্য কেউ তাহলে সে শিরিক করলো সে শিরিক করল যদি অন্তর থেকে বিশ্বাস করে তাহলে অন্তরের শিরিক দেখেন অন্তরের আমল বলে না ইয়াগসুল আজম কিন্তু অন্তরে তার বিশ্বাস আছে যে বড় পীর আব্দুল কাদির জিলানি গৌসুল আজম এতে বিশ্বাসী সে তিনি মহান উদ্ধারকারী বিপদে আপদে পড়লে বালা মুসিবতে পড়লে চোর ডাকাতে ঘিরে নিলে সামনে এসে বাঘ যদি হামলা করে তাহলে উদ্ধারকারী কে বড় পীর আব্দুল কাদির জেলানি উদ্ধার করতে পারে অন্তর এই বিশ্বাস আছে তাহলে সেই ব্যক্তি শিরিক করলো আর এটি হচ্ছে তার অন্তরের শির্ক যেহেতু অন্তরে এই শিরকি বিশ্বাস তার আছে স্কুলে হিন্দুরা সরস্বতী পূজাটি করে স্কুল কলেজে করতেই হবে তাদের ওই পূজাটি কারণ বিদ্যার দেবী বিদ্যা পাবে শুধু তার কাছে তাহলে এই যে আকিদা শিরকি ভ্রান্ত বিশ্বাস যে অমুক দেবী আমাদেরকে বিদ্যা দান করতে পারে লক্ষ্মী তাদের রুজির দেবী জাহিলিয়াতের যুগে কোরাইশরা বলতো মানাত হচ্ছে রিজিকের দেবী রুজি আহারের দেবী মানাত দেবী সম্পর্কে তারা এরকম সিরকি বিশ্বাস রাখত হিন্দুরা ওই রকমের মুশ্রেক তারা বলে যে লক্ষ্মী হচ্ছে আমাদের ধনের দেবী আর এই জন্য একটি সিরকি কথা বাংলায় রয়েছে যে একটি ভালো ছেলেকে দেখলে ছেলেটি বড় লক্ষ্মী বলে না আরে আজ পর্যন্ত এখানে লোকেরা বলে যে আমার এই ছেলেটি লক্ষ্মী এই ভাষাটি কোথেকে আসলো এখান থেকে আসলো হিন্দুদের বদ আকিদা থেকে কারণ বাংলা ভাষা যারা ভাষাবিদ বা যারা কি বলে সাহিত্যিক তারা ওই বঙ্কিম চ্যাটার্জি না হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না হয় স্বামী বিবেকানন্দ না হয় রবীন্দ্রনাথ ঠাকুর আর সমস্ত কুফার হিন্দু পত্তলিক মুশরেক সুতরাং হিন্দু সাহিত্যের চর্চা বেশি হয়েছে বাংলায় আর হিন্দু আনি ভাষা এবং সভ্যতা সব থেকে গেছে মুসলমান করা হয়নি ভাষাটি ভাষাকে মুসলমান করতে হবে অর্থাৎ ভাষাতে যদি কুফরি সিরকি কথাবার্তা থাকে যেমন আমরা মুসলমান হচ্ছি কিনা এতদিন গৌসুল আজম বলতাম নাকি আজকে থেকে বলবো না তাহলে মুসলমান হইলাম নিজেকে মুসলমান করলাম ঠিক কিনা খাজা মহিনুদ্দিন চিস্তিকে গরিব নামাজ বলে মুশ্রিকেরা কবর পূজারীরা তো এতদিন গরিব নামাজ বলতেন আজকে থেকে আর গরিব নামাজ বলবেন না নাকি না এটা হচ্ছে আপনি নিজেকে মুসলমান করা শির্ক থেকে ঠিকই আপনি আপনার ভাষাতে যদি লক্ষ্মী থাকে আল্লাহ ছাড়া অন্যকে লক্ষ্মী আমার এই ছেলেটি লক্ষ্মী তাহলে এগুলো থেকে মুসলমান করতে হবে আপনার ভাষাকে ভাষাকেও মুসলমান করতে হবে ইসলামীকরণ এক কথায় যার নাম হচ্ছে ইসলামীকরণ করা ভাষা আরবি ভাষাতে জাহিলিয়াতের যুগে সিরকি কবিতা ছিল সিরকি কথাবার্তা ছিল সিরকি পরিভাষা ছিল সুফিয়ান খালিদ বিন অলিদ এরা তখন মুশ্রিক ছিল মুশ্রিকদের পক্ষ থেকে লড়াই করছিল আবু সুফিয়ান চিৎকার করে বলেছিল যে লানাল উজ্জা আমাদের উজ্জা দেবী রয়েছে উজ্জা তাদের বদাকিদা তাদের সিরকি আকিদা ছিল যে উজ্জা দেবী সম্মানিত করতে পারে লড়াই যুদ্ধে জয় জয় করে কে উজ্জা দেবী তো নবী করিম সাল্লাম বললেন যে এর ইসলামীকরণ হচ্ছে আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা আল্লাহ আমাদের মাওলা রয়েছেন তোমাদের উজ্জা পুতুল রয়েছে আমাদের উজ্জার তোমরা পূজারি আমরা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দেগীকারী আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাখুন তারা যখন হোবালের জয় দিয়েছিল বুখারি শরীফে হাদিস রয়েছে দুটি স্লোগান তারা দিয়েছিল একটি ছিল ওলো হোবাল ওলো মানে জয় উঁচু হোক ওলো হোবাল হোবালের জয় তখন নবী সাল্লাম ওমারকে বললেন আজিব জবাব দাও তোমার বলছে আরাসুর বেমা অজীব আমি তো জবাব জানি না কি করে জবাব দেবো এই মুশ্রেকদের আমি মানে এই কুফরিকে কেমন করে ইসলামীকরণ করবো এর ওলো হোবাল হোবালের জয় বললো আমরা কি বলবো তখন নবী সাল্লাম শিখিয়েছেন আল্লাহ আলা ও আজাল বলো আল্লাহ আমাদের মহান এবং আজাল সম্মানিত আল্লাহ আলা ও আজাল সব সব্বেহিসাল আলা আল্লাহ শিখেছেন আমাদের রব হচ্ছেন আলা সর্বোচ্চ আল্লাহ আলা ও আজাল তো এইভাবে ভাষার আসলে ইসলামীকরণ হওয়া উচিত অনেকে এগুলো নিয়ে তর্ক করে লক্ষ্মী বললাম তো কি হলো এটা আমাদের ভাষা না লক্ষ্মী কাফেরদের দেবী এবং কাফের মুশ্রেকদের হিন্দুদের বদাকিদা যে তাদের রুজি রেজেক আর তাদের ধন সম্পদের ভান্ডারের মালিক হচ্ছে তাদের লক্ষ্মী সুতরাং আপনি আপনার ছেলেকে লক্ষ্মী বলবেন না আপনি আপনার স্বামীকে লক্ষ্মী বলবেন না যাকে মনে এই ছেলেটি আসার পরে বাড়িতে টাকা পয়সা হয়েছে ধন দৌলত হয়েছে অনেক সময় এরকম হয় যে ছেলেটি জন্মার পর দেখা গেল আর অভাব নেই তখন এইটি আমার লক্ষ্মী যে এই দিন থেকে এই ছেলে আমার বাড়িতে জন্মেছে সেই দিন থেকে আমার উন্নতি দেখা দিয়েছে আমার ছেলেই লক্ষ্মী আমার এই মেয়ে লক্ষ্মী বুঝতে পারছেন যেই দিন থেকে বিয়ে হয়েছে নতুন বউ নিয়ে এসছে তারপর আর অভাব দেখা যায় না তখন ওই বাড়ির শাশুড়ি অমুক তমুক যারা আছে এই বউ আমার লক্ষ্মী তার আগে খেতে পেতাম না বউ লক্ষ্মী হয়ে গেল তার এগুলো সব হিন্দুদের ভাষায় সুতরাং এগুলি থেকে মুসলমান করতে হবে নিজের ভাষাকে তো এই রকমই যারা গৌসুল আজম বলে তাদের ভাষাকে মুসলমান করতে হবে তাদের আকিদাকে মুসলমান করতে হবে অন্তরের শির্ক হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যকে গৌসুল আজম বলে শিরকি বিশ্বাস রাখা সুতরাং আমরা তবা করব আমাদের অন্তরকে সাফ করব এ থেকে যে উদ্ধারকারী একমাত্র আল্লাহ রবুল আলমিন দ্বিতীয় আমাদের ভাষাকেও আমরা মুসলমান করব মানে আমরা কথায় কথায় গৌসুল আজম অথবা আমাদের বাসে আমাদের বাড়িতে আমাদের ঘরে গৌসুল আজম যারা এই সিরকি আকিদা বিশ্বাসী তাদের বাসে গৌসুল আজম লেখা থাকে হিন্দুরা লেখা অং লেখা থাকে হিন্দুদের কি লেখা থাকে অম না অং ওই রকম মুসলমানরা লিখে গৌসুল আজম গরিব নামাজ এগুলো লেখা থাকে তাদের হিন্দুরা লিখে মায়ের দান মা কালীর দান এরকম যদি কেউ মুসলমান লিখে মায়ের দান মায়ের দান কোথায় আপনার মায়ের দান না আল্লাহর দান ইস্তেগাসা থেকে গৌস ফরিয়াদ ইস্তেগাসা মানে ফরিয়াদ করা ইস্তিগাসা আর দুয়া আর আরেকটি দর্শ গত সপ্তাহে বা তার আগে সপ্তাহ হয়ে গেছে সেটি হচ্ছে ইস্তি আজা এ তিনটি হচ্ছে দুয়া কিন্তু এই তিনটির মাঝে পার্থক্য আছে কি পার্থক্য ইস্তি আজা শাব্দিক অর্থ বলি ইস্তি আজা মানে আশ্রয় গ্রহণ করা বা কামনা করা ইস্তি আজা মানে আশ্রয় কামনা করা যেমন সুরা নাস এবং ফালাকা আছে আউজ ও বিরাব্বিন কুল আউজ ও বিরাব্বিন হে নবী বলো আউজো আমি আশ্রয় গ্রহণ করি আউজো ইস্তি আজা থেকে উল আউজো বেরাবিল ফালাক আশ্রয় গ্রহণ করি আউজো বিল্লাহি মিনাশ শৈতান রাজিম আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করি মিনাশ শৈতান রাজিম বিতাড়িত শৈতান থেকে তাহলে আউজো এটা হচ্ছে পানহা চাওয়া বা আশ্রয় কামনা করা বা আশ্রয় গ্রহণ করা তো একে বলা ইস্তি আজা আরবি ভাষায় তো ইস্তি আজাও দোয়া পানহা কামনা করলেন আশ্রয় কামনা করলেন শরণাপন্ন হলেন এগুলি হচ্ছে দোয়া দিও দোয়া আর আরেকটি হচ্ছে ইস্তি মানে বিপদ থেকে মুক্তি কামনা করা এটিও দোয়া আর আরেকটি হচ্ছে দোয়া মানে ডাকা দোয়া মানে হচ্ছে আহ্বান করা ও দো অনি আল্লাহ বলছেন আমাকে আহ্বান করো আমাকে ডাকো আস্তাজিব লাকুম তোমাদের দোয়া আমি কবুল করব তাহলে দোয়া মানে আহ্বান করা তাহলে দোয়া এবং ইস্তিকাসা আর ইস্তিয়াজা এই তিনটি শব্দের মধ্যে পার্থক্য কি দোয়া হচ্ছে আম ব্যাপক দোয়া মানে আহ্বান করা বিপদ আসেনি আশঙ্কা করছে যে বিপদ হইতে পারে জন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করছে একে কি বলা হয় এস্তি আজা জি যেমন কোরআন তেলাওয়াত শুরু করছেন এখনো কোনো বিপদ দেখছেন এখনো ঠিক আছেন সেজন্য তো কোরআন তেলাওয়াত করছেন কিন্তু কোরআন তেলাওয়াত করে যাতে উপকৃত হয় এমনটা না হয় যে কোরআন পড়ছি শুধু জবানে কিন্তু আমল করছি না বে আমল না হয়ে যায় কোরআন দ্বারা আল্লাহ যেন আমাকে আমার অন্তরকে আলোকিত করেন আমাকে কোরআনের বাস্তবায়নের তফিক দান করেন কোরআন দিয়ে আমাকে হৃদায়ত দান করেন সঠিক পথের উপর আল্লাহ যেন প্রতিষ্ঠিত কায়েম রাখেন এই উদ্দেশ্যে আউজবিল্লাহ মিনাস শৈতানের রাজিম পড়ে তখন তেলাওয়াত আরম্ভ করা কোরআনের কথা বুঝতে পারছেন এখনো গুমরা হননি সঠিক পথে আছেন তাই তো ও তেলাওয়াত করতে বসেছেন কিন্তু যাতে করে আল্লাহ আমি বিভ্রান্ত না হয়ে যাই আমি গুমরা না হয়ে যাই আমি কোরআন ছেড়ে দিয়ে আমি সঠিক পথ হারিয়ে না দিই গুমরা না পথভ্রষ্ট না হয়ে যায় সেই জন্য আল্লাহর আশ্রয় কামনা করে নিচ্ছেন এটা হচ্ছে ইস্তি আজা পানা চেয়েও না বিপদ আসেনি কিন্তু বিপদ আসতে পারে ভবিষ্যতে সেই জন্য ইস্তি আজা করা পানা চাওয়া শয়তান এখনো ক্ষতি করেনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি আশঙ্কা করছেন সেই জন্য সকাল বিকাল সুরা নাস তোরা ফালাক ফালাক রাত্রে ঘুমাইতে যাচ্ছেন এখনো আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ঘুমাতে আরামে ঘুমাতে যাচ্ছেন বিছানায় শুয়েছেন তখন সুরা নাস এবং ফালাক পড়ে ঘুমাচ্ছেন যাতে করে আল্লাহ ঘুমের অবস্থায় বা আগামীতে যাতে করে শয়তান আমার কোনো অনিষ্ট না করতে পারে ক্ষতি না করতে পারে হচ্ছে ভবিষ্যতে বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা এটা হচ্ছে ইস্তি আজা তাহলে পার্থক্য এটিও দোয়া দোয়ার একটি কিসিম দোয়ার একটি প্রকরণ আর একটা হচ্ছে আসা এ বা কি বিপদে পড়ে গেছে বিপদে পড়ে গেছে এখন হাবুডুবু করছে এই বিপদে মুসিবতে এখন এই মুসিবত থেকে সে উদ্ধার পেতে চায় মুক্তি পেতে চায় তখন যে দোয়াটি করবে এর নাম হচ্ছে ইস্তিগাসা ফরিয়াদ করা একটি লোক সাঁতার জানে না হাবুডুবু করছে হ্যাঁ ধ্বংস হচ্ছে এখন যান্ত্রিক গোলজের কারণে ধ্বংস হতে যাচ্ছে বুঝতে পারছে যে আর উপায় নেই দুই চার পাঁচ মিনিট মধ্যে শেষ ইত্যাদি ইত্যাদি বিপদে রয়েছে তো তখন আল্লাহর কাছে ফরিয়াদ করা রোগ এমন রোগ হয়ে গেছে যে মুশকিল রোগ বর্তমান একবারে তো যখন বিপদ আপদ চলে এসেছে এই বিপদ থেকে উদ্ধার কামনা করা যে বিপদ আল্লাহ পড়ে গেছে তুমি উদ্ধার করো একে বলা ইস্তিকাসা তো যারা সিরকি আকিদা জিলানি সম্পর্কে রাখে তাদের ধারণা যে মানুষ বিপদ আপদে পড়লে আব্দুল কাদির জিলানি বড় পীর উদ্ধার করতে পারে সেই জন্য তার নাম গসুল আজম একেবারে ডাহা সিরকি কথা এবং সিরকি আকিদা এটি এই জন্য লেখক বলছেন মিনা সির্ক সির্কের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নিকটে ফরিয়াদ করা মানে বিপদ থেকে মুক্তি কামনা করা আও ইয়াদুয়া গায়রা অথবা আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া করা খাস দোয়ার পরে আম দোয়া কথা উল্লেখ করেছেন লেখক মানে যে কোনো দোয়া যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে করে তাহলে সেটি শিরকের অন্তর্ভুক্ত এই ক্ষেত্রে কয়েকটি আয়াত নিয়ে এসছেন কোরআনে করিম থেকে লেখক মহান আল্লাহর বাণী ওয়াকাউলিল্লাহ তালা ওয়ালা তাদুল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে ডেকো না আহ্বান করো না মালায়ান ফাউক ওয়ালা ইয়াদুর যা তোমার উপকারেও আসতে পারে না ওলায়াদর রোগ আর তোমার ক্ষতি সাধনও করতে পারে না আল্লাহ ছাড়া অন্য কেউ তোমার লাভ লোকসানের মালিক নয় আল্লাহ ছাড়া তোমার কেউ উপকার করতে পারে না আর কেউ অপকারও করতে পারে না আল্লাহ ইচ্ছা না করলে ইল্লা আল্লাহ ছাড়া অন্যের মাধ্যমে ক্ষতির চেষ্টা হইতে পারে কিন্তু তার বাস্তবায়ন আল্লাহ ইচ্ছা না করলে ইল্লা বেইজিনিল্লাহ হতে পারে না তাই যে তোমার উপকারে আসতে পারে না আর অপকারও আসতে পারে না তাকে তুমি ডেকো না আল্লাহ বলছেন নবী সাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন ফাইন ফালতা তুমি যদি এইরকম কাজ করো মানে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করো অন্যের কাছে দোয়া করো ফাইন্নাকা তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জালেমদের দলে সামিল হয়ে যাবে জালেমদের দলে সামিল হয়ে যাবে কোন জালেম বড় জালেম বড় জালেম কাকে বলা হয়েছে কোরআনে বা বড় জুল কাকে বলা হয়েছে কে বড় জুল বলা হয়েছে কোন সুরাই সুরাই লোকমানে সুরাই লোকমানে লোকমান আলহিসাম লোকমান হাকিম তার ছেলেকে অনেকটি উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটি উপদেশ ছিল যে ইয়া বোনাইয়া হে বৎসলা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবে না ইন্না শিরকা জুলমুন আজিম কারণ শির্ক হচ্ছে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম যে আল্লাহর হককে নিয়ে আল্লাহর অধিকারকে নিয়ে আল্লাহর অসহায় বান্দা আল্লাহর গোলামকে দিয়ে দাও তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না মুশরেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখানে বড় জালেম মুশরেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বড় জালেম হচ্ছে মুশরেক আর জুলুম হচ্ছে ব্যাপক যে কোনো গোনা করলে জুলুম মানুষের জুলুম মানুষের উপর অন্যায় অত্যাচার করলেও জুলুম আর আল্লাহর হকের ক্ষেত্রে কোনো পাপ করলেও তাকে জুলুম বলা হয়েছে নিজের উপরে সে জুলুম করলো অত্যাচার করলো যেমন কোরআন আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি গুণা করে নাফসা সে নিজের নাফসের ওপর নিজের উপরে জুলুম করলো কারণ এর পরিণতি কাকে ভুগতে হবে কষ্ট কাকে পেতে হবে গুণা করবেন আপনাকে ভুগতে হবে শাস্তি সেজন্য আপনি নিজের উপরে জুলুম করলেন আপনার নিজের বডির জুলুম করলেন এত সুন্দর চেহারা এত সুন্দর দেহ এত সুন্দর আপনাকে আল্লাহ রাবুল আকার আকৃতি দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়েছেন আর জাহান নামে জ্বলবেন কবরের আজাবে পড়বেন আপনি গুনা করার কারণে সেই জন্য এটি মানুষ যদি কোনো গুনা করে তাহলে এটি নিজের উপরে জুলুম জালামা এই জন্য আমরা দোয়ায় মাসুরে পড়ি আল্লাহ ইন্নি জালাম তো নাফসি হে আল্লাহ আমি নিজের ওপর জুলুম করেছি নিজের নফসের ওপর আমার উপর আমি জুলুম করেছি আল্লাহ কিভাবে জুলুম করেছেন আপনি আপনার উপর বেল মাসি গোনার মাধ্যমে জুলমান কাসিরা বহু অত্যাচার করেছে আল্লাহ আর গোনাকে তোমার ছাড়া কেউ মাফ করতে পারে না মার্জনা করতে পারে না ফাঁক ফেরলি হে আল্লাহ সুতরাং মাফ করে দাও আমাকে মার্জনা করে দাও মেন এন্দেক তোমার পক্ষ থেকে বলেন দুয়াই মাসুরা আমাদের দেশের সমস্ত মুসলমান এমনকি কবরে সেজদা করে যেসব বিদাতি মুসলমানরা তারাও এই দোয়া মাসুরা দিয়ে নামাজ পড়ে অঙ্গীকার করেছে আল্লাহ তোমার ছাড়া আর কেউ গুনা খাতা মাফ করতে পারেন না আবার ইয়া গাউসুল আজম মাদাত বলছে বলেন তো দেখি কেমন বিরোধ জীবনের মধ্যে বলছে সুরা ফাতিহা ইয়া কানাবদ ইয়া কানাস্তাইন হে আল্লাহ তোমারই মদত করি আর তোমার কাছেই সার্বিক সাহায্য কামনা করি তোমার ওই কাছে ইয়াকা এ গ্রামারে এর অর্থ হয় যে তোমার ওই কাছে আল্লাহ যদি শুধু নাস্তাইন বলতেন তাহলে সাহায্য কামনা করি নাস্তাইনোকা কিন্তু এখানে ইয়াকা মানে তোমার ওই নিকটে তোমার ওই নিকটে ইয়াকা আগে নিয়ে আসা এই অর্থটি এখানে বেড়েছে যে তোমার ওই কাছে একমাত্র সাহায্য কামনা করি বারবার অঙ্গীকারও করছেন প্রত্যেক রাখাতে ওই একা নাস্তাইন ওয়াই একা নাস্তাইন আর যখন ছেলে হয় না তখন চলে গেলেন মাজারে খাসি মরগ জবাই করতে চলে গেলেন গাইরুল্লাহ জন্য আল্লাহ সাল্লাহের জন্য সেজদা করতে চলে গেলেন রোগ ভালো হচ্ছে না তখন ডাক্তার ফেল এখন পীরের কাছে চলে গেলেন পীরের কাছে চলে গেলেন পীর ভালো করবে আপনার রোগ কোথায় আপনি সাহায্য কামনা করেন একমাত্র মোনাফিক কথা বলছেন যে একমাত্র আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি আবার কাজে গিয়ে আপনি গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের কাছে পীরের কাছে আপনি মৃত্যুর কাছে কবরে মাজারে গিয়ে আপনি সাহায্য কামনা করছেন তো আসলে অর্থ কোরআনের অর্থ না বোঝার কারণে আমরা নামাজে যেসব দোয়া পড়ি সুরা পড়ি তার অর্থ না বোঝার কারণে এই জেহালত অজ্ঞতা রয়েছে আমরা বলি এক আর করি আর এক তারপরে মহান আল্লাহ সাদ করছেন হে নবী আল্লাহ তোমাকে যদি কোন বিপদে নিমজ্জিত করেন ইয়াম সাসকা বেদুরিন দুর মানে ক্ষতি অনিষ্ট তো আল্লাহ ক্ষতিতে যদি নিমজ্জিত করেন বিপদে যদি নিমজ্জিত করেন ইয়ামসাস মানে আসলে শাব্দিক অর্থ স্পর্শ করা যে তোমাকে আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ স্পর্শ করে ফালা কাশে ফালাহু তা দূরীভূতকারী আর কেউ নেই ইল্লাহ একমাত্র তার ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ তা দূর করতে পারে না সুরাইনুসের আয়াত এই আয়াতগুলি সুরাইনুস একশো ছয় একশো সাত নম্বর আয়াত তাহলে আল্লাহ ছাড়া বিপদ দূর করতে পারে না কোরআনের স্পষ্ট বাণী তারপরে কি করে মানুষ কবরে মাজারে গিয়ে মনে করে যে আমার বিপদ দূর হবে মাজারে গেলে কবরে গেলে পীরের কাছে গেলে আমার বিপদ আপদ দূর হবে বালা মুসিবত দূর হবে এই জন্য ঘরে ঘরে কোরআনের চর্চা হওয়া উচিত কোরআনের তরজমা তফসির পড়া উচিত কোরআনের তেলাওয়াতে ক্ষান্ত করলেন আর মনে করলেন এই হচ্ছে জান্নাতের পাথে না মোটেই না কোরআন বুঝলেন না অথচ আল্লাহ রাবুল্লাহ আসমানি সিলেবাস পাঠিয়েছেন বুঝলেন না যে আল্লাহ কি বলছেন আমাকে আপনাকে ঘরে ঘরে কোরআনের তর্জমা রাখেন তফসির রাখেন এবং ছেলে মেয়েরা পড়ুক কোরআন তাহলে শিরিক করবে না নিজেরাই বুঝবে যার এই ধোকাবাজ এই যে পীর এসছে না ধোকাবাজ এর শিরিক করতে বলছে অথচ কোরআন বাড়িতে কোরআনের অনুবাদ বাংলা অনুবাদ আছে ওতে আছে যে আল্লাহ যদি ক্ষতি সাধন করেন কেউ উদ্ধার করতে পারে না আর আল্লাহ যদি হেফাজত করেন কেউ ক্ষতি করতে পারে না কোরআনে রয়েছে বুঝতে পারছেন তো আপনাদের ছেলেরা আমাদের ছেলেরা যখন নিজেরাই কোরআনের তরজমা তাফসির পড়ে বুঝতে পারবে তহিদের কথা বুঝতে পারবে সন্ন্যত কি বিদাত কি তহিদ কি শিরিক কি তখন এই ভণ্ডদের জালে ফাঁসবে না এই ভণ্ডদের জালে ফাঁসবে না গুমরা করতে পারবে না তাদেরকে এরা আরো মহান আল্লাহ ইসাদ করেছেন ফাবতাগু ইন্দাল্লাহ রিস্ক তোমরা আল্লাহর নিকট রেজেক কামনা করো ফাবতাগু মানে চাও তোমার আল্লাহর নিকটে রেজেক কামনা করো ওয়া বধু এবং একমাত্র তারই ইবাদত করো তারই ইবাদত করো আর তার নিকটেই রেজেক কামনা করো রিজেক আমরা রিজেক বলি শুধু পানাহারের বস্তুকে তাই না আমাদের ভাষায় রিজিক শব্দটি পানাহারের বস্তুতে পরিণত হয়েছে কিন্তু রিজিক মানে শুধু পানাহারের বস্তু নাই রিজিক মানে কি আসলে নিজের অংশ আপনার যতটা অংশ এই দুনিয়ায় রয়েছে সেটা আপনার রিজিক আপনার বয়স যতটা রয়েছে পৃথিবীতে কোন সাল থেকে কোন সাল বাঁচবেন এটা হচ্ছে রিজিক আপনার আপনার জন্য পানীয় খাদ্য যতটা নির্ধারিত রয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা দান করছেন এটা হচ্ছে রিজিক আপনার আপনাকে যে সন্তান সন্ততি আল্লাহ দেবেন দিয়েছেন এটা হচ্ছে আপনার রিজিক আপনাকে যে স্ত্রী বা যে কয়টি স্ত্রী আল্লাহ ভাগ্যে রেখেছেন এটি আপনার রিজিক এভাবে দুনিয়াতে যে প্রত্যেকের একটা অংশ রয়েছে এর নাম হচ্ছে রিজিক এই জন্য রিজিকের শাব্দিক অর্থ হচ্ছে আর রিজিক মানে নসিব আমরা আমাদের ভাগ্যকে নসিব বলি নসিব খারাপ বলে না শব্দটি কিন্তু আরবি নসিব তো আল্লাহ বলছেন ফাবতাগোইন্দাল্লাহ রিস্ক তোমাদের রিজিক আল্লাহর কাছে কামনা করো তাহলে ছেলে মেয়ে যদি কামনা করতে হয় আল্লাহর কাছে সতী দিনদার আল্লাহ আলী নারী যদি কামনা করতে হয় আল্লাহর কাছে রোগ থেকে আরোগ্যতা সুস্থতা সুস্থতা রিজিক আপনি সুস্থ থাকবেন মানসিক দৈহিক দিক থেকে সুস্থ রোগ মুক্ত থাকবেন এটি হচ্ছে আপনার রিজিক আপনার ভাগ্য এটি আপনার ভাগ অংশ এই দুনিয়ায় এ হচ্ছে আপনার রিজিক তো আল্লাহর নিকটে রিজিক অর্থাৎ তোমার ভাগ যে আল্লাহ নির্ধারণ করেছেন সুন্দরভাবে আল্লাহর কাছে কামনা করো ও আবধু এবং একমাত্র তারও ইবাদত করো সুর আন কাবুত সুর আন কাবুত আয়ত নম্বর সতেরো আরো মহান আল্লাহ এসাদ করেছেন এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া করা যে শিরিক এবং পথভ্রষ্ট যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওমান আদাল্ল মিম্মাইয়াদুনিল্লাহ মাল্লা ইয়াস্তাজিব লাহু ইলা গাফিলুন ওমান আদাল্লো আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির চাইতে আর পথভ্রষ্ট হারা পথ হারা দিশে হারা আর কে হইতে পারে ওই ব্যক্তির চাইতে কোন ব্যক্তি মিম্মাইয়াদুনিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে ডাকে অন্যের নিকট দোয়া করে জিলানির কাছে গিয়ে দোয়া করে রসুলের কাছে গিয়ে দোয়া করে ইয়া রসুল মাদাদ যে ব্যক্তি ফুরফুরা শাহজালাল আটরসি মাইজ ভান্ডারিতে ধর্ণা দেয় ওর চাইতে বেশি পথভ্রষ্ট রাস্তাহারা দিশেহারা আর কি আছে অমান আদাল্য এর মানে কি মানে এর চাইতে পথভ্রষ্ট আর কেউ পৃথিবীতে নেই ঠিক না ভাষার ভঙ্গি মাইজি যদি কাউকে বলেন আপনি তোমার চাইতে বোকা আর কি আছে তার মানে কি মানে তুমি সবচাইতে বড় বোকা এটি তো ঠিক কিনা তো আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির চাইতে আর পথভ্রষ্ট কে হতে পারে তার মানে ওর চাইতে বড় আর পথভ্রষ্ট পৃথিবীতে কেউ নাই আর কাকে ডাকে কেয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারে না কেয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না সাড়া দিতে পারবে জানতো গিয়ে ডাকেন তো চলে যান ইরাকে আর বড় পীরের কবর কাছে গিয়ে আপনি একবার ধর্ণা দেন মাসকে মাস আর ডাকতে শুরু করেন যে হে গসুল আজম এই বড় শয়তান এসে আপনার দেশ দখল করে ফেলেছে আপনি করছেন কি একটু দয়াল দৃষ্টিপাত করুন আমাদের ওপর এগুলি হচ্ছে সিরকি বাণী হাজারের কিতাবে নবী সাল্লামের কাছে এইরকমই সিরিকি কথাবার্তা চাওয়া হয়েছে হে রসুল আপনি দয়া করুন হে রসুল ইয়া রসুল আল্লাহ আপনি কি করে আমাদের থেকে গাফিল থাকতে পারেন হে রসুল আপনি আমাদের মনকে উজ্জ্বল করুন আমাদের জীবনকে আলোকিত করুন সিরক নয় সাড়া দিতে পারবে আল্লাহ বলছেন মাল্লাস্তা মাল্লাহিল কিয়ামা আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে কোনোদিন সাড়া দিতে পারবে না যেমন দেবী দেবতা পত্তলিকদের সাড়া দিতে পারবে না তাদের ডাকে তেমনি যারা মারা গেছে কবরে চলে গেছে তাদের ডাকে আর সাড়া দিতে পারবে না আর জীবিত থাকলে তো কমপক্ষে এতটুকু বলতে পারতেন সান্ত্বনা দিতে যে চিন্তা করো না ধৈর্য ধারণ করো আল্লাহ ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল রেখেছেন এইটুকু তো সান্ত্বনা দিতেন যেমন নবী সাল্লাহ আলি সাল্লাম মক্কায় জুলুম চলছে দুর্বল মুসলমানদের ওপর আম্মারের ওপর ইয়াসের ওপর সোমাইয়ার ওপর বেলালের ওপর এসব গরিব দরিদ্র মুসলমান এদের জুলুম অত্যাচার চলছে আবু জাহাল আবুল আহাবদের তখন ইয়াসের বলছেন ইয়াসের পরিবার ইয়াসের স্ত্রী সোমাইয়া ছেলে আম্মার এরা বড় নির্যাতিত ছিলেন দরখাস্ত করছেন ইয়া খাব্বা বিন আরত সাহাবি চরম নির্যাতিত এরা ছিলেন তো আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করেন আর বরদাস্ত হচ্ছে না এদের জুল অত্যাচার বরদাস্ত হচ্ছে না নবী সালাম কি বলেছিলেন সাবরান আলে ইয়াসের হে ইয়াসের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো কমপক্ষে এতটা তো সান্ত্বনা দিতে পেরেছিলেন ধৈর্য ধারণ করো ফাইন না ময়দা কোমল জান্না তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করা হচ্ছে তোমাদের সাথে জান্নাতে দেখা হবে আজকে জুলম অত্যাচার হয়ে যদি শহীদ হয়ে যাও কালকে আমাদের জান্নাতে তোমাদের সাথে দেখা হবে নবী সাল্লাম সান্ত্বনা তো দিতে পেরেছেন যেহেতু বেঁচে ছিলেন তখন সান্ত্বনার বাণীটা তো বলতে পেরেছেন সোমাইয়া প্রথম ইসলামের শহীদ মহিলা রাজি আল্লাহ আনহা আবু জাহাল মরদুদ বিতাড়িত শয়তান শহীদ করলো এ কথাটি বলতে পেরেছেন এখন গিয়ে রসুল্লাহামের কবর কাছে গিয়ে যদি বলে ইয়া রসুল আল্লাহ এই যে জুলুম অত্যাচার মুসলমানদের উপর হচ্ছে একটু দোয়া করেন আমাদের দিয়ে একটু দৃষ্টিপাত করেন জবাব দিতে পারবেন আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত কোনো জবাব দিতে পারবেন না নবী যদি জবাব না দিতে পারেন বাস্তবিক অস্বীকার করবেন আপনি তাহলে আপনার জিলানি কি জবাব দেবে আপনার চিস্তি কি জবাব দিবে আপনার শাহজালালি কি জবাব দিবে আপনার ফুরফুরাই কি জবাব দিবে আটরসি মাইস ভান্ডারি এরা কি জবাব দিবে জবাব দেওয়া মানে আপনার কথাতে সাড়া দেওয়া যে হ্যাঁ আছি এটা হচ্ছে মাল্লাইস্তাজ আল্লাহ বলছেন ও তো পারবেই না এমন কি আপনি যে চিৎকার করে ডাকছেন ধর্ণা দিয়ে বসে আছেন বাড়ি চিটাগাং চলে এসছেন কোথায় আপনি ওই সিলেট শাহজালাল আর বাড়ি হচ্ছে বাংলাদেশ চলে এসেছেন ফুরফুরা ভারত বাড়ি আপনার হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তান চলে গেছেন আপনি বাগদাদ ওহম আন্দুয়া এহিম ফেলুন তাদের আহ্বান থেকে অনবহিত কিচ্ছু জানে না যে আমাকে ডাকা হচ্ছে জানতেই পারে না যে কি হচ্ছে না হচ্ছে জানারও ক্ষমতা নেই তার কাছে যে শত শত লোক হাজার হাজার লোক ওরসে আমার কাছে ধর্ণা দিতে এসেছে হাজার হাজার লোক হাসি মোরগ নিয়ে এসছে কেউ উঠ নিয়ে এসছে তো কেউ খাসি নিয়ে এসছে কেউ মোরগ নিয়ে এসছে ওহুম আন্দুয়া ইহিম গাফেলুন এসব থেকে গাফেল কিচ্ছু জানে না কোনো খবর নেই তার কাছে আল্লাহ স্পষ্ট বলছে আরো শুনবেন ওয়াইদা হোসেরান নাস যখন কিয়ামত হবে হাসর হবে হাসর মানে হাসর মানে কি সমবেত করা হবে বিচার দিবসে সারা বিশ্বের মানুষকে একত্রিত করা হবে হাসর মানে সমবেত করা মানুষকে যখন একত্রিত করা হবে বিচার দিবসে কালকে আমতে কানু লহম আদা আন এরা তাদের শত্রু হয়ে দাঁড়াবে বিরুদ্ধে হয়ে দাঁড়াবে আল্লাহর দরবারে এ আব্দুল কাদির জিলানি চিস্তি আর যত পীরেরা রয়েছে মারা গেছে আর তাদের কবর মাজার বানিয়ে তাদের পূজা শুরু হয়ে গেছে সেজদা করা শুরু হয়েছে আর তাদের ওরসের মেলা করা শুরু হয়েছে এরা কি হয়ে যাবে এই পূজারীদের যারা পূজা করেছে শিরিক করেছে ভক্ত এ ভক্তদের শত্রু হয়ে বিপক্ষে দাঁড়াবে কানুলহম আদা শত্রুতা পোষণ করবে ওয়াকানু বেবাদাতহিম কাফেরিন আর তাদের এই পূজাকে শিরককে অস্বীকার করবে আল্লাহ আমি করতে বলিনি এই কাজ আমি বলিনি তাদেরকে যে আমাকে গৌসুল আজম বলিও জিলানি বলবে চিস্তি বলবে হে আল্লাহ আমাকে আমি বলিনি যে আমার এখানে এসে এই খাসি মোরগ আসবে আর ওরস করবে আর অমুক করবে তমুক করবে শাহজালাল আল্লাহ এসব করতে আমি বলিনি সত্যি যদি তারা না বলে থাকেন আল্লাহ ভালো জানে আশা করি এটি যেন হয় যে তারা এইসব শিক্ষা দেননি সিরকি তালিমাত সিরকি শিক্ষা তারা দেননি কিন্তু মুশ্রিকরা এসব গড়ে নিয়েছে আর তারা যদি শিক্ষা দিয়ে থাকেন তাহলে তারাও আসামের কাঠ গড়াতে দাঁড়াবে গিয়ে তাদের কেউ যদি এরকম শিক্ষা দিয়ে থাকেন সিরকি তাহলে তারাও আসামের কাঠ গড়াতে গিয়ে আল্লাহর দরবারে ধরা পড়বে তবে আমরা আল্লাহর নেক সম্পর্কে আর যাদের জীবনী সম্পর্কে বিশেষ করে মোটামুটি জানা আছে আমরা বলতে পারি যে তারা তহিদের ঝান্ডাবাহী ছিলেন এবং তারা শিরিক বিদাত করতে পারেননি কবর মাজার পূজা করতে পারেনি পরবর্তীতে ভক্তরা এইসব কবর মাজার পূজা শুরু করেছে যেমন কিছুক্ষণ আগে এক ভাই বলছিলেন যে কোন তাবলিগি ভাই তাকে বলেছে যে এমাম বোখারির তো মাজার রয়েছে প্রথম কথা আমি জানি না যে এমাম বোখারির কবর উপরে মাজার তৈরি করা হয়েছে নাম্বার ওয়ান দ্বিতীয় কথা যদি হয়ে থাকে তাহলে এমাম বোখারি রহমতুল্লাহ আল্লাহ কালকে আমাকে কি করবেন বেবাদাতহিম কাফিরিন অস্বীকার করবে আল্লাহ এরা জালেম মুশরেক আমি কিচ্ছু জানি না আমার ইন্তকালের পরে আমার কবরকে পাকা করে এরা পূজা শুরু করেছে আমি করব কি আমার তো করার কিছু নেই আমার আমল তো বন্ধ হয়ে গেছে মরে গেছে আমার আমল বন্ধ হয়ে গেছে আমি কি শিক্ষা দিয়েছি সহি বোখারিতে কোনো হাদিস আছে যে কবর পাকা করো পুরুষের মেলা লাগাও আল্লাহ সালান্নের কাছে চাও এমন কোনো কথা আছে কি নেই অস্বীকার করবে তো কেউ যদি জবরদস্তি করে কোনো ব্যক্তির ইন্তকালের পরে তার কবর পাকা করে শিরিক করা শুরু করে তাহলে জবাবদাহি তারা করবে যারা এসব শিরকের ব্যবসা শুরু করেছে রয়েছে সুরা আল আহকাফ তারপরে আল্লাহ রাবুল্লাহ বলছেন আম্মাই মুত্তার নামলের আয়াত এটি নামলে রয়েছে আল্লাহ বলছেন আম্মাই বল মুতার কে রয়েছেন যিনি অসহায় ব্যক্তির দোয়া কবুল করতে পারেন কে তিনি আল্লাহ জিজ্ঞেস করছেন কে বলবেন আল্লাহ আম্মাই মুত্তার ইজা দাহু তারপর আল্লাহ জিজ্ঞেস করছেন আল্লাহর সাথেও কি অন্য কোন উপাস্য এলাহ রয়েছে যে অসহায়ের দোয়া কবুল করতে পারে অসহায়ের ডাকে সাড়া দিতে পারে না তাই আল্লাহ বলছেন এলাহ মা আল্লাহ আল্লাহর সাথে কি অন্য কোন এলাহ রয়েছে উপাস্য শরিক রয়েছে না ইসুরার নাম হলে একাধিক আয়তে এইভাবে বিভিন্ন তহিদের কথা তুলে ধরার পরে আল্লাহ জিজ্ঞেস করছেন মান্দাদেরকে আল্লাহ আল্লাহর সাথে কি আরো উপাস্য কেউ রয়েছে তোমাকে উদ্ধার করতে পারে তোমার বিপদ দূর করতে পারে তোমার ডাকে সাড়া দিতে পারে অসহায় ব্যক্তির বিপদ দূর করতে পারে আম্মা ইয়জিবুল মুত্তার ইউজিব মানে কবুল করা মুত্তার মানে অসহায় মজবুর যে রয়েছে এজাদ আহ যখন সে দোয়া করে অসহায় অসহায় মানুষ কখন হয় যখন দেখছে আর কোন উপায় নেই না আত্মীয় না আপনজন না বন্ধু বান্ধব কেউ এখানে সাহায্য আর করতে পারবে না অসহায় একমাত্র আল্লাহ রাবুল আলমিন ছাড়া সেই সময় আর কে মদত করতে পারে গাইবি মদত জিলানি চিস্তি আর কেউ একটি কিসা আমাদের দেশের এক বক্তা কিসা বর্ণনা করেছেন তার বক্তব্যে আমি ক্যাসেটে শুনেছিলাম আর দুঃখজনক বিষয় যে একটি পত্রিকাতে কিছুদিন আগে দেখলাম এইসব কিসা কাহিনী যে ইবনে বতুতা বাংলাদেশে বাংলা আসাম এইসব এলাকা চীন পর্যন্ত তিনি গেছিলেন সফর করে মরক্কো থেকে পশ্চিম আফ্রিকা মরক্কো থেকে তিনি বেরিয়েছিলেন বড় বিখ্যাত পর্যটক ছিলেন মুসলিম পর্যটক তো ইবনে বতুতা মরক্কো থেকে বেরিয়ে মক্কা মদিনা আরব হয়ে ভারত শ্রীলঙ্কা এই সব হয়ে একেবারে বাংলাদেশ আসাম গিয়ে আসাম লিখেছে যে কামাক্ষা যেটাকে বলে না কামাক্ষা বলে কি বলে কামাক্ষা না হ্যাঁ ওই হিন্দিতে বলে কামাক্ষা ওই হক্ষটাকে ওরা হক্ষ বলে তো কামাক্ষা মানে ওই আসাম আসামের বিশেষ অঞ্চলকে কামাক্ষা বলে সিলেটের কাছাকাছি ওই সব অঞ্চল জঙ্গলে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে বিভিন্ন বদ্ধতা আর রাস্তা খুঁজে পাই না তখন শাহজালাল জানতে পেরে নিয়েছে বলেন এটি তো শির্ক জানলো কি করে তখন কোন টেলিফোন যোগাযোগ ছিল যে টেলিফোন করছেন মোবাইলে যে হ্যালো ইবনে বতুতা আমি ইবনে বতুতা বলছি পীর সাহেব শাহজালাল সাহেব আমি তো হারিয়ে গেছি আমাকে উদ্ধার করুন কোন মোবাইল ছিল বলুন তো দেখি তাহলে যে বক্তা সাহেব বললেন যে শাহজালাল সাহেব জানতে পারলেন কিভাবে জানলেন তিনি কোন মাধ্যমটি ছিল জানার আল্লাহ আকবর এলমুল গাইব আল্লাহ ছাড়া আর আলেমুল গাইব কেউ না এটি হচ্ছে এক শিরকি আকিদা দুই নম্বর শির্ক হচ্ছে জানতে পারার পরে তাড়াতাড়ি তার ভক্তদেরকে মরিদানদেরকে শাহজালাল সিলেট থেকে কাছাকাছি তো এখন না বর্ডার হয়েছে সিলেট আসামের বর্ডার হয়েছে তার বর্ডার ছিল না দৌড়ো দৌড়ো দৌড়ো কামাচ্ছার জঙ্গলে গিয়ে খুঁজো কামাক্ষার জঙ্গলে গিয়ে খুঁজো ইবিনে বতুতা এসেছেন ইবিনে বতুতা রাস্তা হারিয়ে জঙ্গলে হারিয়ে গেছেন যা খুঁজো এই তো ভক্তরা সব শাহজালালের ভক্তরা এসে ইবিনে বতুতাকে নিয়ে একবারে সসম্মানে নিয়ে গিয়ে শাহজালালের দরবারে হাজির করে দিলেন সাক্ষাৎ ঘটলো ইবেন বৌদ্ধ তার সাথে শাহজালাল এসব কিসা এক শির্ক হচ্ছে গায়ব জেনে নিলেন শাহজালাল দ্বিতীয় শির্ক হচ্ছে যে তিনি উদ্ধারের জন্য দ্রুত লোক পাঠিয়ে দিলেন আর জানলেন কেমন করে অমুক জায়গায় হারিয়ে রয়েছেন আর এক প্রশ্ন করছে ওই বক্তাকে যে কামাখ্যাতে আছে আর কামাখ্যা বলে জঙ্গল বিশাল জঙ্গল তো জঙ্গলের দক্ষিণে না পূর্বে না পশ্চিমে কোন দিকে হারিয়েছে এইটি কেমন করে বা জানলেন কোন টেলিফোন যোগাযোগ ছিল কি সিরকি তালিম এগুলি কি সিরকি বক্তব্য এগুলি আর এক শ্রেণীর লোকেরা না বুঝে লিখে এগুলি না বুঝে বক্তব্য করে সব দুইটি সিরিক একটি একটি কিসাতে উদ্ধারও করতে পারেন শাহজালাল বিপদ আপদ থেকে মুদার মুস্তার না জঙ্গলে ফেসে গেছে অসহায় কোন দিকে রাস্তা বুঝতে পারছে না কোন দিকে গেলে জনবস্তি পাবো না পাবো কিছুই জানছেন অসহায় আর বাঘ হিংসুর পশুতে জঙ্গল ভর্তি তাহলে একেই তো আল্লাহ মুস্তার বলেছেন আম্মাই ইউজিবুল মুদার অসহায় ব্যক্তির দোয়া কে কবুল করতে পারে শাহজালাল এ বক্তার কিসাতে শুনলাম যে শাহজালাল চিন্তা করতে পারেছেন আম্মাই ইউজিবুল মুস্তার ইজা দাহু ওয়াকশিফুস তিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন এই ছিল আয়াত সুরা নামলের আয়াত নম্বর বাষট্টি তারপরে লেখক একটি হাদিস নিয়ে এসছেন তাবারানির হাদিস তাবারানি ওরাবাত তাবারানি দেহি তার সনদে এই হাদিসটি বর্ণনা করেছে আন্নাহু কানাফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকুন ইউজিল মুমিনিন আল্লাহ রসুলের যুগে কিছু মোনাফিক ছিল তার মধ্যে একজন মোনাফিক চরম বদমাস মোনাফিক ছিল হয়তো আবদুল্লাহ বিন ওবাই মোনাফিক যে মোনাফিকদের নেতা তার সম্পর্কে বলা হয়েছে অথবা আরো কেউ হইতে পারে দুষ্ট প্রকৃতির মোনাফিক কিন্তু মুনাফিকদের সবচেয়ে বড় নেতা মদিনায় ছিল আবদুল্লাহ বিন ওবাই তার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ বিন ওবাই কিন্তু মুনাফিক অন্তরের মুনাফিক মুনাফিক দুই প্রকার আমাদের মাঝে কিছু মুসলিম ভাইরা রয়েছেন যারা মানে দুই একটি খারাপ আচরণ দেখলে মুনাফিক বলে দেন মুসলিম ভাইকে না মুসলমান ভাইকে মুনাফিক বলা যায় না এটা হচ্ছে আমলের কিছু মুনাফিক আর একটা হচ্ছে আকিদার মুনাফিক আকিদার মানে অন্তর থেকে সে মুনাফিক আর একটা হচ্ছে আমলের মুনাফিক আমলের মুনাফিক কে আমলের মুনাফিক সম্পর্কে নবী সাল্লাম কয়েকটি লক্ষণ বলেছেন কি আয়াতুল মোনাফেকে সালাসুন বুখারির হাদিস মোনাফেকের লক্ষণ হচ্ছে তিনটি এজা হাদ্দাসা কাজাবা কথা বললে মিথ্যা বলে কথা বললে অহরা মিথ্যা কথা বলে আর ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে ভাই আগামী কালকে আপনার সাথে অমুক জায়গায় দেখা হবে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন রোদরে আসছেও খবরই নেই এটা হচ্ছে মোনাফেকের লক্ষণ আর আরেকটা ওয়াইজা ও তুমি না খানা যদি আমানত রাখা হয় তো খেয়ানত করে আমানত রাখা হয় তার কাছে কোনো তো খেয়ানত করে আমানত টাকা পয়সা সম্পদেরও হইতে পারে সোনা অলঙ্কার গয়নারও হইতে পারে আর আমানত কথারও হইতে পারে অনেকের পেটে কথা হজম হয় না জানেন এরকম কিছু লোক আছে আর মহিলারা বেশি আমাদের সমাজে মহিলাদের পেটে কথা হজম হবে না ওই জন্য কোনো সময় মহিলাদেরকে এমন কোন কথা বলবেন না স্ত্রীকে বলছেন তোমাকে একটি কথা বললাম আর তুমি বলিও না ওকে বলে দিবে না বললে পেটের ভাতি হজম হবে না আর বিশেষ করে ওর বাবা মায়ের বাড়ির ভাইদের কথা খবরদার বলবে ওদের বিরুদ্ধে বলবেন না হজমই হবে না হজমই করতে পারবে না যতই আপনি প্রিয় স্বামী হন না কেন মহিলা গিয়ে কি করবে আর বরদাস্ত করা যাচ্ছে না আমার ভাইয়ের বিরুদ্ধে বলেছে আমার বোন সম্পর্কে এরকম কথা বলেছে আমার মা সম্পর্কে বলেছে বলে ফেলবে বুঝতে পারছেন সেজন্য না ভাববেন না যে আমার স্ত্রী যেন সব কথাই বলতে হবে না চালাক মানুষ সব কথা বলবে না যে কথাটি গোপনের কথা সেটি গোপনে রাখেন আপনি এবং আপনার আল্লাহর মাঝে রাখেন বললে ক্ষতি হতে পারে লিক হয়ে গেলে ক্ষতি হতে পারে আপনি বলিয়ান না স্ত্রীকে তো সে আমলে নিফাক পাওয়া গেল কিছু কপটতার লক্ষণ পাওয়া গেল কিন্তু একটি দুটি লক্ষণ পেয়ে মোনাফিক হয়ে যায় না এগুলি হচ্ছে মোনাফিকি লক্ষণ কিন্তু এগুলি হচ্ছে আমলের মোনাফিকি লক্ষণ তারপরে তাকে মোনাফিক বলা যায় নাই অনেকে এই ক্ষেত্রে মানে ওর ভাষা কন্ট্রোল নেই জবানের কোনো কন্ট্রোল নেই শুধু দেখলো যে তার সাথে অদা খেলাপি করেছে দেখেছে কোনো একটি জায়গায় মিথ্যা কথা বলেছে এই তুমি মোনাফেক মজলিস ভরা মজলিস তুমি মোনাফেক ওই যে মিথ্যা বলেছো তুমি মোনাফেক মোনাফেক বানিয়ে দিল একটি ভুলের কারণে দিল তাকে মোনাফেক বানিয়ে না জায়জ নয় সাবধান তো কথা হচ্ছে এমন লোক হয়তো জাতিতে মুসলমান কিন্তু সে কমিউনিস্ট জাতিতে মুসলমান কিন্তু ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী জাতিতে মুসলমান কিন্তু সে কুফুরি মতবাদে বিশ্বাসী মার্কসিজম বিশ্বাসী লেনিনিজমে বিশ্বাসী মাওবাদে বিশ্বাসী তাহলে জানতে এগুলি হচ্ছে আকিদার মুনাফেক বংশাতে মুসলমান কিন্তু এরা হলো আকিদার মুনাফেক তো এখানে হাদিসে রয়েছে যে নবী জামানা একজন মুনাফেক ছিল ইউজিল মোমেনিন মোমিনদেরকে কষ্ট দিত মুনাফেকদের এগুলি লক্ষণ মুনাফেকদের লক্ষণ হচ্ছে যে মুসলিমকে কষ্ট দেবে দেখেন ইউজিল মোমিন তাই না আজকাল কোন মুসলিমদের জবানে যদি শোনেন মৌলবাদী মৌলবাদী ইসলামিক মৌলবাদ তাহলে জানতে হবে সে মুনাফেক কোন পত্র পত্রিকায় লিখা হচ্ছে অথচ মুসলিম দেশের পত্রিকা আর লিখছে ইসলামী মৌলবাদ নিয়ে আশঙ্কা বাংলাদেশে তাহলে জানতে হবে এই পত্রিকার সম্পাদকরা এই সম্পাদক মন্ডলী এই পত্রিকার যারা ধারক বাহক এই পত্রিকা যারা প্রকাশ করছে তারা মুনাফেক আকি তার মুনাফেক ঢোকা খেতে হবে না যে নাম হচ্ছে আজহারুল ইসলাম আর হাবিবুর রহমান অথচ আদুবুর রহমান সে আল্লাহর শত্রু আর নাম হচ্ছে হাবিবুর রহমান না ধোকা খেলে হবে না এরাই মোনাফেক আসলে ইউজিল মমিনদেরকে কষ্ট দেবে দাড়িওয়ালা লোক মানে মৌলবাদী নামাজি মানে মৌলবাদী যারা ইসলামিক চর্চা করে ইসলাম পড়ায় মাদ্রাসা মসজিদ করে তারা মৌলবাদী এই তো মৌলবাদী হ্যাঁ এটি হচ্ছে এই আকিদার মোনাফেক হওয়ার লক্ষণ তাই বলছেন ইউজিল মোমেনিন মোনাফেক যে মমিনদেরকে কষ্ট দিত ফাকালা বাদহম তখন কিছু সাহাবাই কেরাম তারা বললেন কমবে না আমরা যাই কমবে না যে আমরা যাই আল্লাহ রসুলের কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ রসুলের কাছে আমরা ফরিয়াদ করি নাস্তাকিসু মানে এই বিপদ থেকে মুক্তি কামনা করি যে আরাসুল আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন এই যে মোনাফেক কষ্ট দিচ্ছে মানসিক যন্ত্রণা মোনাফেকদের আর বরদাস্ত করতে পারি মোনাফেকরা আপসে যখন মিলতো তখন বলতো যে জানো এই যে দেখছো না এরা সাহাবি এরা পেটুক পেটুক আউজবিল্লা এরকম কথা বলতো পেটুক এরা পেটের দায় সব মুসলমান হয়েছে এরকম বলতো কটুক্তি করতো মুসলমানদের সম্পর্কে একবার আনসারদের দুটি গোত্রে একটা পানি নিয়ে একটু দ্বন্দ্ব হয়ে যায় খাজরাজি আওসের একজন লোককে মেরে দিচ্ছে এই যে একটু গোলমাল হয়েছে তখন আবদুল্লাহ বিন ওবাই মুনাফেক বলছে যে এই যে তোমাদেরকে বলেছিলাম নিয়ে এলে মক্কা থেকে সবকে টেনে এখানে জায়গায় দিলে এর উদাহরণ তো এরকম যে সাম্মেন কালবাকা ইয়াকুলুক এই কটকটি শয়তান করেছিল কি বলেছিল সাম্মেন কালবাক নিজের কুকুরকে নিজেই দুধে ভাতে খাওয়াইয়া মানুষ করো আর তারপরে বড় করার পরে তোমাকে সেই কুকুর একদিন খাবে তোমাকে কামড় দেবে এই তো অবস্থা নিয়ে এলে মক্কা থেকে সবকে মহাজারদেরকে মহাজের আর আনসারদের মধ্যে লড়াইটি হয়েছিল এই মহাজেরকে নিয়ে আসলে আজকে তোমাদেরকে মারতে আসে এটি হচ্ছে যারা বিশ্বাসগত মুনাফেক মানে আসলে মুসলমান নাই কিন্তু রাজনৈতিক স্বার্থে বা মুসলিম দেশে বসবাস করতে হবে সেজন্য তারা ইসলাম প্রকাশ করে বা কোনো ইসলামী কথাবার্তা বলে কিন্তু আসলে তাদের আল্লাহ পরকালে বিশ্বাস নেই নাস্তিক তারা অথবা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তো নবী কাছে গিয়ে সাহায্য কামনা করি নাস্তাগিস মিনহাজ আল মোনাফেক এই মোনাফেক থেকে উদ্ধার কামনা করি যে এই মোনাফেক থেকে আমাদেরকে একটু রেহাই দেন তো নবীর কাছে এসে অথচ নবী বেঁচে রয়েছেন এতেকালের পরে নয় বেঁচে রয়েছেন রেহাই কামনা করবো আল্লাহ রসুলের কাছে গিয়ে মোনাফিক থেকে ফাকাল নবী সাল্লাহ আল্লাহ রসুল শুনতে পেলেন যে এরা এরকম বলেছে নাস্তা আল্লাহ রসুলের কাছে গিয়ে একটু উদ্ধার কামনা করি এই মোনাফিক থেকে নবীন আমার কাছে উদ্ধার কামনা করা হয় না আমার কাছে রেহাই চাওয়া হয় না আমি রেহাই দিতে পারি না আমি উদ্ধার করতে পারি না আমি বালা দূর করতে পারি না বা ইন্নামা একমাত্র যিনি মহান আল্লাহ তার কাছেই ফরিয়াদ করা হয় বিপদ থেকে মুক্তি কামনা করা হয় এটি হচ্ছে ইসলাম ওয়াইনামা ইস্তাগাস বিল্লাহ আজদাবাজান তাহলে এই হাদিসের পরেও কি আমরা আব্দুল কাদির জিলানিকে গৌসুল আজম বলবো আর যারা বলে তাদেরকে বলবো যে ঠিক আছে তোমরাও মুসলমান আমরাও মুসলমান যাই তোমরা রেজবি তো আমরা দেওবন্দি বা তোমরা রেজবি তো আমরা তবলিগি তোমরা রেজবি তো আমরা জামাত ইসলামী এরকম বলবেন হ্যাঁ সবাই মুসলমান বৃহৎ স্বার্থের জন্য আপনাদের সাথে সন্ধি করতে হবে না আজকাল এক শ্রেণীর বক্তারা বলে যে বৃহৎ মুসলিম উম্মার বৃহৎ স্বার্থের জন্য শির্কের সাথেও সন্ধি করতে হবে শুনেছেন এসব কথা এসব কথা ইসলাম বিরোধী কথাবার্তা আর কোন বৃহৎ স্বার্থ থাকলো সবচাইতে বৃহৎ ব্যাপার হচ্ছে তৌহিদ আল্লাহর একুত্তবাদ আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সিরকে মিটিয়ে দেওয়া মুছে দেওয়া পৃথিবী থেকে আর বৃহৎ স্বার্থের উদ্দেশ্যে মুসলিম জাতির বৃহৎ স্বার্থের উদ্দেশ্যে সিরকের সাথে মাজারের সাথে আমাদেরকে কি করতে হবে সন্ধি করতে হবে সমঝোতা করতে হবে মাজার পূজারীদের সাথে তাহলে কোন ইসলামের তবলিগ করবেন কোন ইসলামের প্রচার করবেন আপনি সুতরাং ধোকা খাবেন না বিরোধ স্বার্থ হচ্ছে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করা যে জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তহিদ ওমা খালাকুল জিন্নাবদুন তাগুত একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বাঁচো এর নামে তো একত্ববাদ তহিদ সাল্লাহ রবিনা মোহাম্মদ আলহি